হৃদয়ের বাতায়ন খুলে দেখি হেরাসুল তোমারই গান গে ফেরে পাখি বুলবুল হৃদয়ের বাগিচায় তোমারই সৌরভ তোমাকে নিয়ে কত যে গৌরব বারে বারে তোমাকেই ডাকি আমি হেরাসুল তোমারই গান গে ফেরে পাখি বুলবুল হৃদয়ের বাতায়ন খুলে দেখি হে রাসুল তোমারই গান গে ফের পাখি বুলবুল হৃদয়ের বাতায়ন খুলে দেখি হে রাসুল তোমারই গান গে ফের পাখি বুলবুল তোমারই গান গে ফের পাখি বুলবুল যেদিকেই রাখি চোখ দেখি যেন তোমাকে যেদিকেই রাখি চোখ দেখি যেন তোমাকে একবারে দাও দেখা তুমি রাসুল আমাকে একবারে দাও দেখা তুমি রাসুল আমাকে তোমাকেই ভালোবেসে হয়ে গেছি ব্যাকুল তোমাকেই ভালোবেসে হয়ে গেছি ব্যাকুল তোমারই গান গে ফের পাখি বুলবুল হৃদয়ের বাতায়ন খুলে দেখি হে রাসুল তোমারই গান গে ফের পাখি বুলবুল তোমারই গান গে ফের পাখি বুলবুল হৃদয়ের বাগিচায় তোমারই সৌরভ হৃদয়ের বাগিচায় তোমারই সৌরভ তোমাকে নিয়ে কত যে গৌরব তোমাকে নিয়ে কত যে গৌরব বারে বারে তোমাকেই ডাকি আমি হেরাসুল বারে বারে তোমাকেই ডাকি আমি হে রাসুল তোমারই গান গে ফের পাখি বুলবুল হৃদয়ের বাতায়ন খুলে দেখি হে তোমারি গান গে ফের পাখি বুলবুল তোমারই গান গে ফের পাখি বুলবুল হৃদয়ের বাতায়ন খুলে দেখি হে রাসুল তোমারই গান গে ফের পাখি বুলবুল তোমারই গান গে ফের পাখি বুলবুল তোমারই গান গে ফের পাখি বুলবুল তোমারই গান গে ফের পাখি বুলবুল